আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এই মধ্যরাতের আমরা জেগেছি এই মধ্যরাতের তিমি রমানি শাহেরি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি মানি না সাদা কালো ভেদা ভেদ মানি না ভাষার দ্বন্দ্ব বিভেদ ও ও ও মানি না সাদা কালো ভেদা ভেদ মানি না ভাষার দ্বন্দ্ব বিভেদ মানি না সাদা কালো ভেদা ভেদ মানি না ভাষার দ্বন্দ্ব বিভেদ সব মানুষের গান একই সুরে সব মানুষের গান একই সুরে গাইতে এসেছি ঘর ছাড়ি আমরা জেগেছি এক নৌকা ফেরা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এই মধ্যরাতের আমরা জেগেছি এই মধ্যরাতের তিমি রমানি সাহেরি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি হতাশার মাঝরাতে আসার আলো আমরা ছড়াই দুঃখের খড়ায় পড়া হৃদয় মাঠে বৃষ্টি ঝরাই হতাশার মাঝরাতে আসার আলো আমরা ছড়াই দুঃখের খড়ায় পড়া হৃদয় মাঠে বৃষ্টি ঝরাই আমরা খুলিব বন্ধ আগোল দুপাই দলিব বাধার শিকল ও ও ও আমরা খুলিব বন্ধ আগোল দুপাই দলিব বাধার শিকল আমরা খুলিব বন্ধ আগোল দুপাই দলিব বাধার শিকল আনতে শান্তি সাম্য ভেদ আনতে শান্তি সাম্য ভেদ নের প্রাচীর মোড়া গুড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এই মধ্যরাতের আমরা জেগেছি এই মধ্যরাতে তিমি রমানি সাহেরি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি